السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের শিশুদেরকে শাসন করার এই পদ্ধতি কি শাসন তো করতেই হবে শাসন যদি আমরা না করি তাহলে কখনো কখনো তারা বখাটি হয়ে যেতে পারে অথবা অন্যায় তারা অভ্যস্ত হয়ে যেতে পারে শাসন তো আল্লাহ সুবাহানুমাত আলাও আমাদেরকে করছেন কখনো কখনো কথা দিয়ে কখনো কখনো শাস্তি দিয়ে কখনো কখনো আল্লাহ সব আলা আখেরাতের ব্যাপারে আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে শাসন করছেন অতএব শাসন আমাদেরকে করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ শাসন করেছেন এই শাসন কি শিশুদের জন্য প্রযোজ্য that is a very big question আমরা অত্যন্ত বড় একটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা কয়েকটি মূলনীতি নিয়ে কথা বলছি যে শাসন করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমত যা করতে হবে তা হচ্ছে শিশুদের চিন্তাগত যে বা তাদের বুদ্ধিগত তাদের জ্ঞানগত যদি কোনো অপরিপক্কতা বা ইনএফিসিয়েন্সি ইন অ্যাডিকিউসি থাকে তাহলে সেই ইন অ্যাডিকিউসি আমাদের আগে দূর করা দরকার কারণ শিশুরা বা প্রত্যেক ব্যক্তি ভুল করে থাকে মূলত তিন কারণে একটি হচ্ছে যে সে এ বিষয়ে জানে না দু নম্বর হচ্ছে কাজটি কীভাবে করতে হয় তাতে সে জানে না অথবা আল্লাহর অবাধ্য হওয়ার জন্য সে বা কাউকে সে কেয়ার করে না ড্যাম কেয়ার এ কারণে করে থাকে তো আমরা শিশুদের ক্ষেত্রে বিশেষ করে তাকে এই এই ক্ষেত্রে খুব ভালো করে নজর দিতে হবে কারণ শিশুরা তো মাত্র বেড়ে উঠছে একটা একজন পরিপক্ক মানুষে এবং একজন দায়িত্বশীল সামাজিক ব্যক্তিত্বে সে কিছুদিন পর পরিণত হবে ফলে তার প্রত্যেকটি জিনিস আমাদেরকে খুব মেটিকুলাসলি অত্যন্ত সিনসিয়ারিটির সাথে অবজার্ভ করা আমাদের দরকার আমরা বলছিলাম যে শিশুর বুদ্ধিভিত্তিক কারেকশন আমাদের অনেক বেশি জরুরি মানে intellectual correction is to be prioritized before their uh, their, uh, uh, uh, their performance correction তো এখানে তাদের ইন্টেলেকচুয়াল কারেকশন বিষয়ে আমরা প্রথমত বলছিলাম যে রাসুল সাল্লাম কীভাবে করেছেন সাহাবা একমরাদি আল্লাহ তালু আজমাইন রাসুল্লাহ সাল্লাম যেহেতু তাদের ইন্টেলেকচুয়াল কারেকশন প্রথম প্রাধান্য দিয়েছেন এরপর তাদের যে পারফরমেন্স কারেকশনের কথা তিনি বলেছেন ইন্টেলেকচুয়াল কারেকশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো এক্সাম্পল বলেছি সাহাবাই কারাম রসুলামের আদরে তাই করেছেন আমরা গত পর্বে বলেছিলাম যে ওমর আদি আল্লাহ তালানহু তিনি একবার যখন তাকে দেখে একদল শিশু যারা খেজুর গাছের নিচ থেকে খেজুর কুড়াচ্ছিল তারা দৌড়ে পালালো কিন্তু সেখানে সিনান বিন সামুল সালামা রাদি আল্লাহ তালাহ সেখানে ছিলেন কিন্তু তিনি দৌড়িয়ে গেলেন না ওমরাদি আল্লাহ তালাহুকে দেখে তিনি বললেন যে অন্যান্য দৌড়িয়ে গেছে কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি আমি এই জন্য দৌড়াইনি তখন আমিরুল মোমিনাদি রাদি আল্লাহ তালানহম রাদি আল্লাহ তালানহুকে তিনি বললেন যে দেখুন আমরা খেজুর কুড়াচ্ছি এই খেজুর গাছের নিচে যেগুলো পড়েছিল বাতাসের কারণে যেগুলো পড়ে গেছে আমরা সেগুলোই কুড়াচ্ছি আমরা গাছ থেকে ঢিল মেরে পারিনি সেগুলো আমরা অন্যায় করে নিচ্ছি না তখন আমিরুল মিন অমর রাদি আল্লাহ তালানহু তিনি বললেন যে ঠিক আছে আরিনি আংজুর ফেলাম্মা আরাইতুহু কলা ইনতালেক যখন তিনি আমাকে তখন বললেন সিনান বিন সালামা বললেন যে তখন ওমর দেওয়া আমাকে বললেন ঠিক আছে আমাকে দেখাও যে তুমি গাছ থেকে পারছো না বরং যেগুলো নিচে পড়েছিল ন্যাচারালি সেগুলো কুড়িয়ে নিচ্ছ তিনি বলছেন যখন আমি ওমরকে তা দেখালাম রাদি আল্লাহ তালা আনহুমা তখন ওমর রাদি আল্লাহ আনহু আমাকে লক্ষ্য করবেন ইনতালেক ঠিক আছে নাও ইউ ক্যান গো এখন তুমি যেতে পারো করা তখন আমি বললাম কুলতু ইয়া আমিরুল মোমিন আমি বললাম হে আমিরুল মোমিন গিলমান এই শিশু বা বালকদেরকে আপনি তাহলে বলুন তাদের কাছে আপনি বিষয়টি ব্যাখ্যা করুন যে আপনি যে আমাকে আপনি সমর্থন করেছেন যে কোনো অন্যায় করিনি এবং আমরা যা করছি তা ঠিকই করেছি এটি তাহলে আপনি তাদেরকে বলুন এবং তাদের সাথে আপনি একটি বন্ধুত্ব তৈরি করুন নাহলে তারা আপনাকে দেখে সবসময় এরকম ভয় পাবে পালিয়ে যাবে তারা তো কোনো শিক্ষা গ্রহণ করতে পারবে না ইন্না কালাউ তাওয়া রাইতা ইন্তাজাউমা মাই আপনি একটা বিষয় অবশ্যই এবার খেয়াল করুন আরেকটা বিষয় আপনাকে বলছি যে আপনি একবার দেখুন আপনি একটু চুপ করে থাকুন একটু আপনি পালিয়ে থাকুন আপনি দেখবেন আপনি যখন এই শিশুরা এই বালকরা বুঝবে যে আপনি চলে গিয়েছেন তখন তারা আমার কাছ থেকে এই যে খেজুরগুলো এগুলো সব ওরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে কলা তিনি বলছেন যে ওমর হাদিয়াল তখন কিছুক্ষণ আমার সাথে হাঁটলেন হাঁটার পরে যখন ওমরাদি আল্লাহ তালা আনহু আমাকে আমার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার পর ওমরাদি আল্লাহ তালাহ তখন চলে গেলেন যাতে এই বালকরা আমার কাছ থেকে ওগুলো ছিনিয়ে না নিতে পারে এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারি তা হচ্ছে প্রথমত যে এই বালক তার জ্ঞানের কোনো সমস্যা ছিল না সে জানতো যেটি অন্যায় করেনি অন্যদিকে অন্য বালকরা তাদের জ্ঞানগত প্রবলেম থাকার কারণে তারা পালিয়ে চলে গিয়েছিল দু নম্বর হচ্ছে ওমরাদি আল্লাহ আনহু বুঝেছেন যে এই বালক কোনো অন্যায় করেনি এই জন্য তিনি তাকে সাপোর্ট করেছেন তিন নম্বর হচ্ছে হচ্ছে উমর আদি আল্লাহ তালাহ তাকে শুধুমাত্র সাপোর্টই করেননি উমর আদি আল্লাহ তাকে নিরাপদে তার বাড়িতে তাকে পৌঁছে দিয়েছেন চতুর্থত হচ্ছে দেখুন এই শিশুর সাহসিকতা তার মর্যাদা তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব তার নিজের অবস্থান সম্পর্কে তার কত স্পষ্ট ধারণা জ্ঞানগত বিভ্রান্তিহীনতার কারণে সে বুঝতে পেরেছে যে আমি কেন পালিয়ে যাব বরং বিপরীত ক্রমে তিনি ওমর ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালাহ আমিরুল মোমিনিন তার কাছ থেকে সহযোগিতা চাইল যে আপনি আমাকে নিরাপদে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন অর্থাৎ ওমর আদি আল্লাহ তাকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন ওমর আদি আল্লাহ তালাহ মতো ব্যক্তিত্ব যদি শিশুদের সাথে এতটা কোমল ব্যবহার করতে পারেন তাকে তার বাড়িতে পৌঁছে দেয়ার মতো কাজ করতে পারেন তাহলে আমরা আসলে শিশুদের সাথে কেমন আচরণ করা দরকার আমরা যদি তাদেরকে শাসন করতে চাই তাহলে আমাদের কেমনভাবে তাদেরকে শাসন করা দরকার আমরা এখানে আরেকটি বিষয় আপনাদের সামনে সেখানে উপস্থাপন করতে চাই তা হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি শিশুদেরকে দেখে কখনো কখনো কোনো শিশু যদি কোনো ভুল করতেন তাহলে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকে খুবই সিম্পলি খুবই খুবই রাসুল্লাহ সাল্লাম কোমলতার সাথে ভালোবাসার সাথে তার কারেকশন করে দেন আমরা অনেকবার সেই হাদিস আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে ফদল এবনাল আব্বাস সদি আল্লাহ তার খুবই সুদর্শন স্মার্ট ইয়াংম্যান সেই বিদায় হজের সময় রাসুল্লাহামের কাছে যখন খায়সামি গোত্রের একজন নারী এসে বলেন ইয়া রাসুল্লাহ হতে পারে যে সেই নারী তিনিও কিন্তু যুবতী ছিলেন হতে পারে তার এখনও বিয়ে হয়নি অথবা মাত্র বিয়ে হয়েছে খুবই সুন্দরী খুবই স্মার্ট এবং তারও তারও এরকম দেখে যে তাকে দেখেও কেউ আকর্ষিত হতে পারে এমন একটি অবস্থা তিনি রাসুলসলামের কাছে এসে বলেন ইয়া রাসুল্লাহ আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন তিনি এখন ঘোড়ায় বা উঠে চড়তে পারেন না অথবা তিনি কোনো বাহনে চড়তে পারেন হজ করতে আসতে তাহলে আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করে দেবো কিনা রাসুলাম যখন তাকে বলছিলেন মাসালাটি বলছিলেন তখন ফদল এবনে আব্বাস আল্লাহ তানু যিনি রাসুলামের উটের পিছনে তার বাহনের পিছনে তার পিছনে ছিলেন রসুলামের পিছনে বসেছিলেন তিনি বারবার ওই নারীর দিকে তাকাচ্ছিলেন হতে পারে যে ওই নারীও হজরত ফদল এমনি আব্বাস আদি আল্লাহ তালের দিকে তাকাচ্ছিলেন এইরকম চোখ বারবার যখন তিনি তাকে দিচ্ছিলেন রসুল্লাহ সাল্লাম তখন ফদল এমনি আব্বাস আদি আল্লাহ তালাহুকে লক্ষ্য করে বলেছিলেন মাহিয়া গোলাম ফাইন মান হাফাজ ফিহি বাসরাহু গফির আলাহু হে হে বালক তোমার চোখ নিয়ন্ত্রণ করো কারণ আজ এমন এক পবিত্র দিন যে তার চোখকে নিয়ন্ত্রণ করবে তার অতীতের সব গুণাগুলো আল্লাহ সুবাহানুয়াতালা মাফ করে দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এরকম বর্ণনা এসেছে অন্য বর্ণনাগুলোতে আমাদের সেই আলোচনা করার সুযোগ নেই এখানে যে রাসুল ইসলাম বারবার তার মুখটি ফিরিয়ে দিয়েছিলেন যে অন্যদিকে তাকাও বারবার মুখ ফিরিয়ে দিয়েছিলেন কখনো কখনো তার চোখের সামনে হাত রেখেছেন যাতে ওই নারীর দিকে তিনি বারবার না তাকাতে পারেন এখানে যে বিষয়টি আমরা দেখতে পাই তা হচ্ছে বারবার তিনি তার মুখ ফিরিয়ে দিয়েছেন তার ঘাড় ফিরিয়ে দিয়েছেন রসুলাম আড়াল হওয়ার চেষ্টা করছেন আড়াল করার চেষ্টা করছেন কিন্তু তার সাথে তিনি অত্যন্ত কঠোর নির্দয় ব্যবহার করেন কারণ এই যুবক এই যে বালক এই বালকের কথা বলছি এই বালক আসলে এখনও বুঝতে পারেনি এখনও তার মধ্যে ওই হালাল হারামের সেই তমিজ বা পার্থক্য তৈরি হয়নি যে পার্থক্য এর জ্ঞানের পর তিনি বুঝতে পারতেন যেভাবে বারবার তাকানো তার জন্যে বৈধ নয় এ বিষয়ে আমরা আরো অনেক বিষয় বলতে পারি একবার উমেসালাম আলাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে রাসুল ইসলাম দেখলেন যে একজন একজন বালক তিনি সালাত আদায় করছিলেন এই বালক সালাত আদায় করছেন তখন রাসুল্লাহ সাল আলহি আসলাম তাকে বললেন আফলাহা ইদা সাজাদা নাফাখা যদি এই ছেলেটি অবশ্যই সফল হতো এই এই এই এই এই যে বালকটির কথা বলছি এই বালকটি এই বালকটি চূড়ান্তভাবে সফল হবে যখন সে সেজদা করবে সেজদার মধ্যে যদি সে খুব ভালোভাবে সে সেজদাটি করে অর্থাৎ সে তার কপাল এবং তার নাককে মাটির সাথে মিলিয়ে সে যদি মাটিতে রেখে যদি সুন্দরভাবে সেজদা করে কারণ হতে পারে যে সে যখন সেজদা করছিল তখন এভাবে যে সেজদা করতে সে জানতো না এই জন্য রাসুল অত্যন্ত কোমলতার সাথে তার এই ভুলটি শুদ্ধ করে দিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমরা দেখি যে আমরা কামরাদি আল্লাহ তালা আনহম তারা শিশুদেরকে এভাবে কারেকশন করার ক্ষেত্রে তারা এভাবে কাজ করতেন এবং আমরা কামরাদি আল্লাহ তালা আনহম তারাও কিন্তু ঠিক একইভাবে শিশুদেরকে তাদের কারেকশন করার জন্য তাদের যে জ্ঞানগত হত বা কোনো ত্রুটির কারণে তারা কোনো ভুল করে যেতে পারে সেই ভুলগুলো রাসুল ইসলাম দূর করে দিতেন আমরা এখানে সহিহাইনে বখারি এবং মুসলিমে আরেকটি হাদিস দেখি যেটি ইবনু অমরাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন খুবই বিখ্যাত একটি ঘটনা তা হচ্ছে যে ইবনু অমরাদি আল্লাহ তিনি তার নিজের কথা বলছেন আন্নাহু মার্রাবি ফুতিয়ানিমিন কোরাইশিন কাদনা সবু তয়রান যে একবার তিনি কোরাইশদের একদল শিশুর পাশে দিয়ে যাচ্ছেন যারা একটি পাখিকে বেঁধে টার্গেট করে পাখিকে ধরুন গাছের সাথে অথবা কোনো একটা কিছুর সাথে বেঁধে তারা টার্গেট করলো এবং তারা ওই পাখির দিকে তীর অথবা ঢিল নিক্ষেপ করছিল যে কে টার্গেট মতো ফেলতে পারে এইটি তারা করছিল যখন তারা ইবনে অমির আদি আল্লাহ তালাহকে দেখলেন তখন রাকু তারা তখন একদিক থেকে তারা সকলে দৌড়ে ছোটোছুটি করে বিচ্ছিন্ন হয়ে গেল একজন একদিকে দৌড় দিল ফাকল অমর তখন ইবনে অমর আদি আল্লাহ তালাহ বললেন মান ফা আলাহাদা কে এই কাজটি করলো লাহান আল্লাহ মান ফা আলাহাদা আল্লাহ এই যারা এই কাজ করেছে আল্লাহ তাদের উপর লানত করুক আল্লাহ তাদের উপর লানত করেছে ইন্না রসুল্লাহাম লানামান সেই রসুলাম বলেছেন জিয়া যার মধ্যে জীবন রয়েছে এমন কোনো জিনিসকে এমন কোনো প্রাণীকে যদি কোনো একজন ব্যক্তি তার টার্গেট হিসেবে গ্রহণ করে ইচ্ছাকৃতভাবে তাকে ঢিল ছোড়ার জন্য তার প্রতি তীর নিক্ষেপ করার জন্য অপ্রয়োজনে তাহলে আল্লাহ সুবহান ওয়া তা রাসুল তার উপর লানত করেছেন অতএব এই কাজটি কে করলো খুবই অন্যায় করেছে ইবনে অমরদি আল্লাহ তালানহু তিনি এই শিশুদেরকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম হাদিসটি তাদের কাছে পৌঁছে দিলেন কিন্তু তাদের সাথে তিনি খুবই রূঢ় বা খুবই খুবই কঠোর আচরণ তিনি করেননি আমরা এখানে দেখি অন্য আরেক জায়গায় দেখি যে একজন সাহাবি রাদি আল্লাহ তালানহু তিনি তার সন্তান সহ অন্য শিশুদেরকে রাসুল্লাহ সাল্লামের সালাতের পদ্ধতিটি শিখিয়ে দিচ্ছেন এবং তাদের সালাতের মধ্যে যে ত্রুটি ছিল এই ত্রুটিগুলো তিনি দূর করে দিয়েছেন কারণ তিনি জানতেন যে এরা জানতো না রাসুল্লাহ সাল্লাহামের সালাতের পদ্ধতিকে আমরা এখানে দেখি ইমাম তিরমিজ রহমুল্লাহ আব্দুল ইবনে মুগাফল রদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করছেন সামি আনি আবি কল ও আনা আকরা ও বিসমিল্লাহ রহমান রহিম আমার পিতা শুনলেন যে আমি সালাত আদায় করছি জোরে বিসমিল্লাহ রহমান রহিম বলে তখন তিনি আমাকে বলেন আয় বোনাইয়া হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় সন্তান মোহেদেস তুমি তুমি বেদাত করছো তুমি বেদাত করছো ইয়া কাবাল হাদাস বেদাত থেকে তোমার দূরে থাকা দরকার بدعات تيجي تمر دوري حاجه دركار قال ولما ولم ارى احدا من اصحاب رسول الله صلى الله عليه وسلم كان ابغض اليه الحدث في الاسلام تني بولتن যিনি হাদিসটি বর্ণনা করছেন আবদুল্লাহ ইবনে মোগাফল রহমুল্লাহ তিনি তার বাবা থেকে হাদিসটি বর্ণনা করছেন তিনি তার বাবার ব্যাপারে বলছেন যে আমি রাসুল সালামের সাহাবাই কারামদের মধ্যে আর কাউকে এতটা ভীষণভাবে রাগান্বিত দেখিনি বেদাতের কারণে যতটা রাগান্বিত দেখেছি আমি আমার বাবাকে তখন তিনি বললেন অকলা ওকাদ সল্লাইতু আমার বাবা বললেন আমি সল্লাইতু মায়ান্নবী সাল্লাহ আলাইসাল্লাম ওমা আবি বাক্কর ওয়ামা ওমর ওয়ামা উসমান আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আবুকর ওমর উসমান প্রত্যেকের সাথে আমি সালাদাই করেছি ফালাম আসমা আহাদম আমি তাদের কাউকে বলতে শুনিনি যে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন প্রথম বিসমিল্লা তারপর আলহামদুলিল্লাহ বলে তারা শুরু করেছেন এরকম কাউকে আমি বলতে শুনিনি ফালাম তাকুল্লাহ ইদা আন্তসল্লাই অতএব তুমি যখন সালাদাই করবে তখন বিসমিল্লাহ রহমান রহিম জোরে বলে তারপরে সুর আল ফাতে বলবে তা বলবে না বরং তুমি বলবে ফাকুল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিসমিল্লা বলে তুমি শুরু করবে বটে কিন্তু সেটি মনে মনে আলহামদুলিল্লাহ থেকে তুমি জোরে জোরে বলবে এখানে আমরা যে বিষয়টি দেখি যে কিভাবে দেখুন তিনি তো জানতেন যে তার সন্তান এটি আসলে জানে না যে বিসমিল্লা জোরে সালাতের মধ্যে পড়তে হয় না তিনি এটি জানতেন না না জানার কারণে তিনি ভুল করেছেন এবং এই জন্য তিনি তাকে কোনোভাবে ফিজিক্যালি টর্চার না করে তিনি তাকে কোনো ওইরকম অ্যাডমিনিশন বা স্পিরিচুয়াল কোনো অ্যাডমিনিশন সাইকোলজিক্যাল কোনো টর্চার না করে তিনি তাকে খুব সন্তর্পণে সম্পর্ক রক্ষা করে অত্যন্ত সুন্দর সুরে স্বরে তাকে বুঝিয়ে দিলেন যে না এভাবে হচ্ছে রাসুল্লাহ সাল্লাহামের পদ্ধতি তাহলে আমরা এখানে প্রথম যে মূল স্তম্ভটি আলোচনা করলাম তা হচ্ছে যে তার বুদ্ধিভিত্তিক সমস্যা বা বুদ্ধিভিত্তিক অ্যাডিকুয়েসি অফ নলেজ যদি থেকে থাকে জ্ঞানের অপর্যাপ্ততা তাহলে সেটি আমাদেরকে আগে দূর করতে হবে দু নম্বর হচ্ছে যদি দেখি যে না তার জ্ঞান আছে তারপরে সে ভুল করছে তাহলে বুঝতে হবে যে কাজটি কিভাবে করতে হয় এই বিষয়টি তার জানা নেই তাহলে আমাদেরকে হাতে কলমে তাকে কাজটি করিয়ে দেখাতে হবে যেমন ধরুন আমরা হয়তোবা কাউকে বলেছি আমাদের শিশুদেরকে যে সালাদ পড়তে হবে পড়তে হবে পালা সালাদ পড়া বাধ্যতামূলক কিন্তু সে সালাদ পড়তে গিয়ে ভুল করেছে তাহলে বুঝতে হবে যে এই ভুলটি হতে পারে যে সালাত কিভাবে আদায় করতে হয় কায়েম করতে হয় এটি সে জানে না এই জন্যে আমাদেরকে যা করতে হয় তা হচ্ছে শিশুদেরকে সালাত বা অন্যান্য আবাদতগুলো অন্যান্য কাজগুলো তাকে দেখিয়ে দিতে হয় দেখিয়ে দেওয়ার পরে যদি সেই কাজটি না করে তাহলে তাকে আমরা শাসন করতে পারি তৃতীয় স্টেপের কিন্তু তার আগে যদি আমরা তাকে ফিজিক্যালি টর্চার করি অথবা তাকে সাইকোলজিক্যালি টর্চার করি বা তাকে আমরা যদি বিভিন্নভাবে গালি গালাজ মরাতবা ইত্যাদি করে থাকি তাহলে এটা জুলমুন এটি তার উপর একটা জুলম বা অত্যাচার হিসেবে তার উপর এটি হবে আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসসালাম এই হাদিসটি আমরা অনেকবার আগেও আলোচনা করেছি তিনি যখন দেখেছেন একজন একজন একজন বালক তিনি একটি বকরি জবাই করছেন এবং তার চামড়া খসাচ্ছেন তখন রসুল্লাহ সাল আলহাম তাকে বলেছিলেন তারা হাত্তা উরিক তুমি সরো আমি তোমাকে দেখিয়ে দিই কিভাবে চামড়া খসাতে হয় ফাদ খালি ইয়াদাহু বাইনাল জিলদি ওয়াল্লাহাম রসুলাম তখন মাংস এবং চামড়ার মধ্যে তার হাতটি ঢুকিয়ে দিয়ে এবং সেটি তিনি তার নাভি পর্যন্ত ওই বকরির নাভি পর্যন্ত নিয়ে আসলেন এবং তারপরে তিনি চামড়াটি খসিয়ে দেখালেন যে এভাবে কাজ করতে হয় ফসল লিন্নাস ওয়ালামিয়া তওয়াদ্দা তিনি তখন সালাদ আদায় করে তিনি তখন সালাদ আদায় করলেন কিন্তু তিনি অজু করলেন না এটি তিনি দেখালেন যে এই কাজটি এভাবে করতে হয় যাই হোক আমরা এই জায়গাটিতে যা দেখতে পেলাম তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি শিশুদের আগে জ্ঞানগত বা ওই বিষয়ে তার জ্ঞানের কোনো যদি কমতি থেকে থাকে তাহলে এটা সমাধান করতেন দ্বিতীয়ত হচ্ছে ওই কাজটি করতে গিয়ে মানে আমরা যেটা বলছি পারফরমেন্স অ্যানালাইসিস আমরা যা বলছি যে পারফরমেন্স কারেকশন এই কারেকশনটা তিনি করতেন রাসুল্লাহ সাল আলী আগেই বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করতেন না তার পারফরমেন্স কারেকশনের জন্য তিনি হয়তো বা এক দুইবার এই কাজটি করতেন আমরা সাহাবাহিক আমরা আল্লাহ তালাহম তাদেরকেও দেখি একই পদ্ধতিতে তারা এই কাজটি করেছেন যেমন ইমাম আহমেদ হাম্বল ইবনে আবি সাহেবা আবু মালিক আল আশারি রাজি রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণনা করছেন যে তিনি বলেছেন ইয়া মা আশারুল আশারিয়েন হে আশারি কমিউনিটি হে আশারি লোকেরা তোমরা নিজেরা একত্রিত হয় তোমাদের নারীদেরকে একত্রিত করো আবনা আকুম তোমাদের সন্তানদেরকে হাত্তা উরি আকুম সলাত রাসুলিল্লাহি সাল্লাম আমি তোমাদেরকে দেখাতে চাই রাসুল্লাহ সাল্লাম কিভাবে সালাদ আদায় করতেন ফাজিতা মাহু তারা সকলে একত্রিত হলো ওয়াজামাউ আবনা আহম ওয়ানিসা আহম তখন তারা তাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে এবং তাদের নারীদেরকে তারা একত্রিত করলো সোম্মা তাওয়াত্তা এরপর আবু মুসা আবু মালিক আল আশার আল্লাহ তিনি উজু করলেন ও আরাহম কেইফা ইয়াতাওয়াদ্দা এবং তিনি দেখালেন তাদেরকে কিভাবে উজু করতে হয় কিভাবে রসুল সামের পদ্ধতিতে অজু করতে সুম্মা তাকাদ্দাম এরপর তিনি সামনে এগিয়ে গেলেন ফসফর রিজালু তখন তিনি তখন পুরুষরা কাতার বন্দী হলো পুরুষদেরকে তিনি কাতার বন্দি করলেন সুম্মা উত আতা সফ এরপর তিনি দ্বিতীয় যে সফ এই সফে তিনি ছেলেদের বাচ্চাদের জন্য শিশুদের জন্য বালকদের জন্য তিনি তৈরি করলেন ওয়াসফান নিসা আখালফা সুইবিয়ান এবং বালকদের পিছনে শিশুদের পিছনে তিনি নারীদের জন্য কাতার তৈরি করলেন এবং কাতার তৈরি করার পর তিনি তারপরে দেখিয়ে দিলেন যে কিভাবে রাসুল্লাহ সাল আলী আসলাম সালাত আদায় করতেন তাহলে প্রথম থেকে তিনি শুরু করলেন যে সফ কাতারবন্দি কিভাবে হবে কাতারগুলো কিভাবে ঠিক করবে এগুলো তিনি ধরে ধরে ধরে ধরে সব কিছু ঠিক করার পর তারপরে তিনি তার আগে তো তিনি উজু করলেন এবং দেখালেন কিভাবে তিনি কিভাবে উজু করতে হয় এই করে রাসুল্লাহ সাল্লাহ আলিয়ামের সালাতের পদ্ধতিটা পুরোটাই তিনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন এই আমরা যে কথাটি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে যে শিশুদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে আমাদেরকে কাজটি প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখাতে হবে যে কাজটি এভাবে সম্পাদন করতে হয় এরপর দেখতে হবে যে সে কেন ত্রুটি সম্পাদন করছে এবং তৃতীয়ত হচ্ছে প্রিয় দর্শক তা হচ্ছে এবং এটি তৃতীয় ফাউন্ডেশন এই শাসনের ক্ষেত্রে তা হচ্ছে ধীর স্থিরতার সাথে শিশুদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে এই শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না খুব ধীরতার সাথে সুস্থতার সাথে এই ধীরতার সাথে কিভাবে আমরা তাদেরকে তালিম এবং তারবিয়া প্রদান করব আমরা তাদেরকে কিভাবে শিষ্টাচার শিক্ষা দেব তাদের কিভাবে আমরা সোনালী শিশুদের পরিণত করব সে আলোচনা ইনশাল্লাহ আগামী পর্ব জুড়ে করব সেই পর্বে আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা মা আইন্দি ওলা আলম আন্দ ও আখির উদাওয়ানা আনিল لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته